গড়ে বসে রয়েছিল এবং এটাকে তারা পছন্দ করে নিয়েছিল সেই সকল লোকেরাই যখন সুদিন আসবে তাদের জন্য যখন ঝুঁকিমুক্ত মনে হবে এবং অভিযানগুলো লাভজনক মনে হবে সেই সময়ে তারা অতি আগ্রহের সাথে এগিয়ে আসবে এবং সেই সময়ে অভিযান সমূহে অংশগ্রহণ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে অনুভূতি প্রার্থনা করবে এই সকল মুনাফিকিনদের ব্যাপারে আল্লাহ সুবাহান স্পষ্ট নির্দেশ প্রদান করে দিয়েছেন যে তারা আর কোন সময়ই মুসলমানদের অভিযান সমূহে তারা অংশগ্রহণ করতে পারবে না তারা মুসলমানদের দলভুক্ত থাকবে না এবং তারা মুসলমানদের দলভুক্ত হয়ে আর কুফফারদের বিরুদ্ধে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না এই সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারাই যারা যে কোনো অবস্থায় যে কোনো কঠিন মুহূর্তে তাদের যান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করে এবং এই পথে অটল থাকে কোনো বিপদ কোনো মুসিবত কোনো বাধা কোনো কিছুই তাদেরকে আটকাতে পারে না দমাতে পারে না এরা সুদিনের সাথী নয় এই মুজাহিদিন গুণ হল দুর্দিনের সাথী আর যারা এই বিপদ সংকুল পথে কঠিন মুহূর্তে অটল থাকে প্রকৃত সম্মান এবং মর্যাদা হল তাদেরই সেই মুসলিম জামার মধ্যে প্রকৃত সম্মান মর্যাদার আসন তাদের হবে এবং তাদের আল্লাহর কাছেও তাদের মর্যাদা পরকালেও তাদের মর্যাদা কিন্তু যারা সুবিধাবাদী সুযোগ সন্ধানী এদের মর্যাদা আল্লাহর কাছে একেবারেই নাই সেহেতু মুসলিম জামাও যেন তাদেরকে কখনোই মর্যাদা প্রদান না করে আল্লাহ এই নিষেধাজ্ঞাটি এখানে আরোপ করে দিয়েছেন কারণ দিনের বিজয় যখন হবে তখন মুসলিম সমাজের মধ্যে তারা হবে অত্যধিক বাঘপটু তারা বাঘপটুতা দেখিয়ে মুসলিম সমাজের মধ্যে তাদের একটা অবস্থান করে নেওয়ার জন্য তারা চেষ্টা করবে তখন সেই সময় এদেরকে সুযোগ দেওয়া যাবে না মুসলমানগণ তাদের সাথে ভালো ব্যবহার করবেন না সুযোগ তো দেবেনই না কোনো ধরনের সম্মান ইজ্জত কিছুই দেবেন না ওই সমাজের মধ্যে তারা যেন লাঞ্ছিত হয়ে থাকে কারণ তারা আল্লাহর কাছে লাঞ্ছিত এই জন্য ওই সময়ে মুসলমানরা যেন তাদের প্রতি কোনো সহানুভূতিশীল হয়ে তাদেরকে মুসলিম সমাজের মধ্যে সম্মান প্রদান না করেন আল্লাহ এখানে সেই বিষয়টাই স্পষ্ট করেছেন আল্লাহর কাছে যেমন সম্মানিত মুমিনগণ যারা আল্লাহ দিনের পথের মুজাহিদ যারা সর্বাবস্থায় যেমন সুদিনের তেমন দুর্দিনে সুদিনে যেমন তারা সামনের কাতারে থাকে দুর্দিনেও তারা সামনের কাতারে থাকে সর্বাবস্থায় তারা ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুত তাদের চাওয়া পাওয়া মূল বিষয় নয় দুনিয়ায় কিছু পাওয়ার জন্য তারা জিহাদ করে না জিহাদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই মুজাহিদদের মর্যাদা আল্লাহর কাছে এবং তাদের মর্যাদা যেন মুসলমানদের জামাতের মধ্যেও থাকে মুসলমান জামাত যেন তাদেরকে প্রকৃত মর্যাদা দেয় আল্লাহ পাকসুবহান হুত আলা এই মুমিন এবং মুনাফিকদের মর্যাদার মাপকাঠি এখানে দিয়েছেন মুসলিম জামাত যেন কখনো এই দুর্বল মুজাহিদিন যারা যারা দরিদ্র অসহায় তাদের সামাজিকভাবে কোন প্রকারের প্রভাব প্রতি বিস্তারের মতো তাদের যোগ্যতা নাই এই কারণে তাদেরকে যেন অবহেলা করে পিছনে ফেলে রেখে না দেয় এরা যদিও দরিদ্র অসহায় তথাপিও ইমানের বলে এরা বলিয়ান এরা কঠিন মুহূর্তে দিনের পতাকা ধারণ করেছে জিহাদের পতাকা ধারণ করেছে এই জন্য প্রকৃত মর্যাদা তাদের সেই মুসলিম জামাত যেন তাদেরকে প্রদান মর্যাদা প্রদান করে মূলত আল্লাহ সুবাহ এই বিষয়টা স্পষ্ট করেছেন আর আমি আজ যে চুরাশি নাম্বার আয়াত তেলাওয়াত করলাম সুরায় তবা থেকে এখানে আল্লাহ সুবাহ এরশাদ করেন মুনাফেকদের মধ্য থেকে যদি ভবিষ্যতে কেউ মারা যায় তুমি কখনো তাদের জানাজার সালাফ করবে না এমনকি তাদের কবরের পাশেও কখনো দাঁড়াবে না নিশ্চয়ই তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে কুফরি করেছে এবং ফাঁসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে আমরা দেখি যে আশি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেন নাই বলে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়িয়েছিলেন সেখানে সরাসরি আল্লাহ নিষেধ করেন নাই আর এই চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান সরাসরি নিষেধ করে দিয়েছেন এবং এই আয়াত না দিলের পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আর কখনো কোন মুনাফিকের জানাজার নামাজ পড়েননি এমনকি তাদের কবরের পাশে আর কখনো দাঁড়াননি কারণ আল্লাহ এটা সরাসরি নিষেধ করে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান যদি মুনাফেকরা মারা যায় কখনো তুমি তাদের জানাজার কোন একজনেরও জানাজার নামাজ আদায় করবে না আর তাদের কারো কবরের পাশে কখনো দাঁড়াবে না ওলা তাকুম আলা কাবরি তাদের কবরের পাশেও দাঁড়াবে না কারণ এই মুনাফিক কারা যারা আল্লাহর দিনের পথে জিহাদ করেনি তারা ইমান এনেছিল বাহ্যিকভাবে ইমানের দাবিদার ছিল কিন্তু যখন আল্লাহ দিনের বিজয়ের জন্য জানমাল দিয়ে জিহাদ করা প্রয়োজন রাসুল্লাহ সাল্লু আলহাম জিহাদের দিকে তাদেরকে ডাকছেন তখন তারা সেই ডাকে সারা না দিয়ে তারা গড়ে বসে থাকল এই এরা হল মুনাফিক তারা রাসুলের ডাকে সারা দেয়নি আল্লাহর দিনের পথে জিহাদের ময়দানে তারা শরিক হয়নি যারা আল্লাহর দিনের পথে জিহাদ করছিল সেই মুজাহিদিনদের কাতারে সামিল হয়নি এই জন্য এদের জানাজার নামাজ পড়তে আল্লাহ নিষেধ করে দিয়েছেন এমনকি তাদের কবরের পাশে দাঁড়াতেও নিষেধ করেছেন যদি এমন কোন মমিন দেখে তার কোন মুশ্রিক আত্মীয় মারা গেছে কিন্তু তাকে দাফন করার মতো কোন লোক নাই সেই অবস্থায় সে কি করবে সে তার ওই মস্যিক আত্মীয়কে সুন্নত তরিকায় নয় সবের নিয়তেও নয় শুধুমাত্র তাকে মাটির নিচে সে চাপা দিয়ে রাখতে পারবে তার সেই মুশ্রিক আত্মীয়কে সে যখন তার কেউ থাকবে না তাকে দাফন করার মতো কোনো মুশ্রিকি নান নাই আর কোনো আত্মীয় নাই সে একা এই অবস্থায় সে ইমানদার ব্যক্তি তার মুশ্রিক আত্মীয় সেই লাশটাকে মাটির নিচে সে দাফন করে রাখতে পারবে তবে এটা সুন্নত তরিকায় করতে পারবে না এখানে কোন সুন্নতের সেই পদ্ধতি অবলম্বন করা যাবে না যেইভাবে মুসলমানদের জানাজা দেওয়া কাফন পরানো জানাজার সালাদ আদায় করা দাফন করা তার জন্য দোয়া করা এগুলো কিছু করা যাবে না শুধুমাত্র তাকে মাটি চাপা দিয়ে রাখতে পারবে যদি রাখে তাহলে আল্লাহর ওই নিষেধাজ্ঞার মধ্যে সে পড়বে না ওলা তাকুম আলা কাবরিহি আবাদা এখানে তার সে যেন ওলা তাকুম আলা কাবরি এবং তার কবরের পাশেও কখনো দাঁড়াবে না এই নিষেধাজ্ঞায় পড়বে না কারণ সে এই নিয়তে করছে না নিরুপায় তার লাশটা কেউ দাফন করছে না এই জন্য শুধুমাত্র সেই লাশটাকে মাটির নিচে দাফন করে রাখছে ইন্নাহুম কাফারু বিল্লাহি কারণ এই মোনাফেকরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে কুফরি করেছে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুল যখন তাকে জিহাদের পথে ডাকলেন সেই জিহাদের ডাকে সারা না দিয়ে সে অমান্য করেছে এটাই কুফরি কুফরি তো অমান্য করা সে এই জিহাদের ডাকে সারা না দিয়ে সে কুফরি করেছে আর সেই পাপিষ্ঠ অবস্থায় সে মৃত্যুবরণ করেছে এরপর সে আর তবা করেনি সে জিহাদের পথে আর অংশগ্রহণ করেনি এই সুযোগ তার হয়নি আর কারণ একবার যখন গতকাল আমি আলোচনা করেছি সার্বজনীন জিহাদের যখন ডাক দেওয়া হবে সেই কঠিন মুহূর্তে যদি কেউ শরিক না হয় সারা না দেয় পরে তাকে আর অবকাশ দেওয়া যাবে না সুদিনে তাকে আর সুযোগ দেওয়া যাবে না তার মৃত্যুটা এইভাবেই হবে এই জন্য তাদের জানাজার নামাজও করা যাবে না তাদের কবর জিয়ারতও করা যাবে না কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়াও করা যাবে না তবে যদি কেউ নিজের ইব্রত হাসিলের জন্য মৃত্যুর কথা স্মরণের জন্য কারো কবরের পাশে যায় নিজের মরণের কথা স্মরণের জন্য সেটা যেতে পারে কিন্তু তার জন্য দোয়া করার জন্য যেতে পারবে না এই মুনাফিকদের কবরে গিয়ে তাদের দোয়া করা এটা করা যাবে না শুধুমাত্র নিজের মৃত্যুর কথা স্মরণ করার জন্য আমিও তো কবরবাসী হয়ে যাব সেই নিজের মরণের কথা স্মরণের জন্য সেই অনুভূতি নিজেদের মধ্যে জাগ্রত করার জন্য যদি কেউ যায় যেতে পারে ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون এই মুনাফেকদের বিপুল সম্পদ এবং সন্তানাদি যেন তোমাকে আশ্চর্য না করে অবাক না করে আল্লাহ এই দুনিয়ার জীবনে তার এই সম্পদ এবং সন্তানাদির দ্বারাই তাকে শাস্তি দিতে চান আর কাফের অবস্থায় যেন তার জীবন অবসান হয় সেটাই আল্লাহ কামনা করেন এই জন্য তাকে এই বিপুল সম্পদ এবং সন্তানাদি দিয়েছেন এখানে মুসলমানদের জন্য বড় একটা শিক্ষা নিহিত রাসুল্লাহ সাল্লু লক্ষ্য করে আল্লাহ বললেও কেমত পর্যন্ত সকল মুসলমানদের প্রতি এটার সম্বোধন বাহ্যিকভাবে হয়তো কখনো আল্লাহ এই মুনাফিকদেরকে বিপুল সম্পদ দেবেন সন্তান আদি দেবেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা এই বিপুল সম্পদ লাভ করার পর সন্তানাদি লাভ করার পর সে এর প্রতি আকৃষ্ট হবে সম্পদের প্রতি লালায়িত হবে আর এই সম্পদের মুহে স্ত্রী সন্তানাদির মুহে সব সময় সে আকৃষ্ট থেকে তার জীবন অতিবাহিত করবে আর এইভাবেই সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে এর উপর অটল থেকে মৃত্যুবরণ করবে আর আল্লাহ সুবাহ তাকে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করবেন এই জন্যই আল্লাহ তাকে বিপুল সম্পদ এবং সন্তানাদি প্রদান করেছেন এই জন্য আল্লাহ বলছেন যে তোমাকে যেন অবাক না করে যে তাদের বিপুল সম্পদ এবং সন্তানাদি আমাদের মাঝে অনেকেই সম্পদশালী মানুষের প্রতি একটু দুর্বল থাকে আমরাও কিন্তু অনেকেই আমাদের মধ্যে দুর্বল চিত্তের এমন আছেন যে বিপুল সম্পদের অধিকারী এমন কোন ব্যক্তি যদি সুদিনে আমাদের কাছে আসে আমরা মনে করি যে আমাদের শক্তিটা আরো বৃদ্ধি হয়ে গেল আরো ভালো হলো কিন্তু এই ধরনের লোকেরা সুদিনে আসবে আর স্বার্থের জন্য কিন্তু দুর্দিনে এই সকল লোকেরা কখনো আসে না এখানে বড় পরীক্ষা এই জন্য এই লোকগুলোর কোন মর্যাদা মুমিনদের কাছে নাই তার এই সম্মান তার সম্পদ তার সন্তানাদি এগুলোর দ্বারা দেওয়া যাবে না এগুলোর কারণে তারা আলাদা কোন সম্মান মর্যাদা এটা কখনো দেওয়া যাবে না কারণ আল্লাহ চাচ্ছেন কি আল্লাহ চাচ্ছেন এই দুনিয়ার জীবনে ওই সন্তানাদি এবং সম্পদ দিয়েই তাদেরকে আজাদ দেবেন আমি এর আগে কিন্তু সুরে আনফাল এই বিষয়ে একটা আয়াতে এই ব্যাপারে আলোচনা করেছিলাম এখানে এই সকল লোকদের যে বিপুল সম্পদ আর সন্তানাদি এটা তাদেরকে আল্লাহ শাস্তি স্বরূপ দিয়েছেন এক দুনিয়ার জীবনে এই সম্পদ তাকে সকল আরাম থেকে বঞ্চিত করে আল্লাহ এই সকল লোকদের অন্তরে প্রথম সম্পদের প্রতি লোভ পয়দা করে দেন অন্তরের মধ্যে ওই সম্পদের লুপ ছাড়া আর কিছু থাকে না আর সেই লুবি মন নিয়ে সার্বক্ষণিক কিভাবে সম্পদ উপার্জন করা যায় তোর জন্য ওই চিন্তা চেতনায় নিমজ্জিত থাকে দিন রাত ওই চেষ্টা সাধনায় নিমজ্জিত থাকে তখন সে যে কোনো পন্থাই হোক চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই লুণ্ঠন ঘুষ সুদ মানুষের সাথে প্রতারণা জালিয়াতি যে উপায়ে সম্ভব সেইভাবে সম্পদ উপার্জন করার জন্য সে পাগল হয়ে যায় আর এই হারাম উপায়ে সম্পদের জন্য যে যখন সে এইভাবে পাগল হয়ে যায় আল্লাহ তখন তার সামনে কিছু পথ খুলে দেন তখন সে সম্পদের অধিকারী হতে থাকে আর এই সম্পদটা তার জন্য বিপদ হয়ে দাঁড়ায় যখন সম্পদ উপার্জিত হয়ে যায় তখন তার লোভটা আরো বাড়ে তখন ছিল না কিছুর প্রতি লোভ ছিল কিছু হয়েছে এর চেয়ে আরো একটু বেশির প্রতি লোভ বাড়লো লুবের মাত্রাটা শুধু বাড়তে থাকে আরো দরকার আরো দরকার এই লুবের মাত্রাটা বাড়তে থাকে এই জন্য তার মধ্যে পেরেশানি বেড়ে যায় মানসিক শান্তি আর থাকে না তখন ওই সম্পদটাকে সে কিভাবে রক্ষা করবে তোর জন্য আরো পেরেশানি পয়দা হয় কত প্রকারের পাহারাদার কত কিছু নিয়োগ দেয় কিন্তু এই সম্পদের রক্ষা করার জন্য সে এত পেরেশানি ভোগ করে যে আরামের বিছানায় শুয়েও তার গুম হয় না কখন তার কোন গোডাউনে আগুন লাগে কোন কারখানায় শ্রমিকরা বিদ্রোহ করে এই যে পেরেশানি তার সার্বক্ষণিক এক পেরেশানি এই জন্য একদল মাস্তান বাহিনী তাকে লালন করতে হয় হারাম উপায়ে সম্পদ উপার্জন করেছে আর একদল মাস্তান বাহিনী তার এই সবগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য চাঁদা দিয়ে তাদেরকে লালন করে এই ভয়ে তাকে এই চাঁদার একটু হের ফের হলে মাস্তান বাহিনী তাকে আবার খেয়ে ফেলে কিনা এই ভয়টাও থাকে এইভাবে চতুর্মুখী ভীতির মধ্যে তার প্রতি মুহূর্ত কাটে এইভাবে তার সম্পদটা তার জন্য আজাবের কারণ হয়ে যায় একজন মানুষ দিন আনে দিন খায় সারা দিনে রুজি করে যা পায় তা দিয়ে পরিবার পরিজনের জন্য হাট বাজার করে গিয়ে রান্না বান্না হওয়ার পর খেয়ে দেয়ে ওই স্ত্রীর সন্তান নিয়ে ওই কুড়ে ঘরের মধ্যে শুয়ে থাকে সে রাজা বাদশাহের মতো সে নিশ্চিন্ত মনে শুয়ে থাকে সে ঘুমায় দরজা খোলা থাকে চুরির ভয় নাই কারণ কিছু থাকলে তো নিবে তার কোনো টেনশন নাই সারা রাত্রি আরামের সাথে সে ঘুমায় আবার ভোরবেলায় সকালে বের হয়ে আবার তার পরিশ্রমের মধ্যে জন্য কাজের জন্য বের হয় রুজি রোজগারের জন্য বের হয় সে আরামে ঘুমায় তার কোনো দুশ্চিন্তা নেই টেনশন নেই কিন্তু এই অবৈধ সম্পদের অধিকারী ব্যক্তি সে এই সম্পদের জ্বালায় সে সার্বক্ষণিক তাকে অস্থির দিনে রাত্রে সবসময় অস্থির থাকে এই সম্পদ তার জন্য দুনিয়ার জীবনে আজাদ আল্লাহ বলছেন যে এই দুনিয়ার জীবনে ওই সম্পদের তারা তাকে শাস্তি দিতে চান আর দ্বিতীয় তাকে সন্তানাদি দিয়েছেন এই সন্তানাদিটা হচ্ছে তার জন্য আরো বড় আজাদের কারণ প্রতি মুহূর্তে একটু সংবাদ পায় একটা টেলিফোন বেঁধে আসে আপনার ছেলেটা তো মদ খেয়ে রাস্তার মধ্যে পড়ে আছে হাসপাতালে নিয়ে যান আপনার মেয়ে তো ওই রাত্রে বারোটার সময় ওই ক্লাবে গিয়ে ছেলেদের সাথে রাত কাটিয়েছে এখন সে অসুস্থ হাসপাতালে নিয়ে যান প্রতি মুহূর্তে এই সংবাদগুলো আসতে থাকে তাদের এই সন্তানগুলো তাদের জন্য আজাবের আরেক কারণ ওই ছেলেটা কোথায় যায় মেয়েটা কোথায় যায় এই পেরেশানি তাকে কেউ কারো খোঁজ খবর রাখে না এই সন্তানাদি এবং এই সম্পদ এদের আজাবের কারণ এই কথাটাই আল্লাহ বলছেন তাদের এই বিপুল সম্পদ এবং সন্তানাদি তোমাকে যেন অবাক না করে আল্লাহ তো চান এই সম্পদ এবং সন্তান দিয়ে দুনিয়ার জীবনে তাদেরকে সাক্ষী দিতে এই দুনিয়ার জীবনে ওই সম্পদ এবং সন্তান দিয়ে আল্লাহ তাদেরকে আজাব দিতে চান শাস্তি দিতে চান এই জন্য আল্লাহ এগুলো দিয়েছেন আর এই সম্পদ এবং সন্তানাদির মোহে তারা আকৃষ্ট হয়ে দিন রাত অতিবাহিত করে জীবন অবসান করে দুনিয়া থেকে বিদায় নিবে এটাই আল্লাহ কামনা করে তাদের জীবনটা যেন এইভাবেই বের হয়ে যায় ও ওয়াহুম কাফিরুন তারা কাফির অবস্থায় যাতে মরতে পারে তার কিভাবে কাফের অবস্থায় মরবে যখন তারা এই বিপুল সম্পদ পাবে সন্তান আদি থাকবে সেই সম্পদ এবং সন্তান আদির মায়া আকর্ষণ মহাব্বত এমন ভাবে আকৃষ্ট করে রাখবে তাকে যদি রশি লাগিয়ে যদি টানন যে যুদ্ধের ময়দানে আসেন জিহাদের ময়দানে আসেন গড় থেকে আর বের হবে না সে আল্লাহর পথে আসবে না আল্লাহ তাকে সরা দিবে না অমান্য করবে চুক্তি করবে আর ওই সম্পদ আর সন্তান আদি আখড়ে ধরে থাকবে এইভাবে তার মৃত্যু হবে আল্লাহ সুবাহ এই মুনাফিকদের এই অবস্থাটা বলেছেন যারা আল্লাহ দিনের বিজয়ের জন্য কঠিন মুহূর্তে যান মাল দিয়ে জিহাদ করে না এই সকল মুনাফিকদেরকে আল্লাহ এই দুনিয়ার জীবনে এমন ভাবে আস্তে পৃষ্ঠে রাখেন যাতে করে তারা তাদের পথের উপর মতের উপর আকিদার উপর অটল থাকতে পারে আর এই অবস্থায় যেন তাদের মৃত্যু হয় যাতে করে আল্লাহ তাদেরকে ভালো করে শাস্তি দিতে পারেন وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين যখন এমন কোন সুরা নাজিল হয় যেই সুরায় আল্লাহ আদেশ করেন তোমরা ইমান আনো আল্লাহর প্রতি এবং জিহাদ করো রাসুলের সাথে সামিল হয়ে তখন সমাজের বিত্তশালী লোকেরা আপনার কাছে এসে অনুমতি প্রার্থনা করে যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য এবং তারা বলে আমাদেরকে অবকাশ দিন আমরা যেন পিঠ ধরে যারা বসে আছে নারী শিশু এবং অক্ষম বৃদ্ধরা তাদের মতো যেন আমরা গড়ে থাকতে পারি এই জন্য আমাদেরকে অবকাশ দিন এটা খারাপ বলে যে আল্লাহর পক্ষ থেকে যখন এই আদেশ আসে তখন সমাজের বৃত্তশালী লোকেরা সমাজের মধ্যে যারা সম্পদের অধিকারী সেই সকল লোকেরা কারণ সে আরামায় সে জীবন কাটায় আর জিহাদের পথটা বড় কষ্টে আমি দেখেছি এমন কিছু লোককে যারা খুবই আগ্রহ দেখাচ্ছে আমাদের কাজের বিবরণ জেনে যে আমাদের সাথীগণ ওই গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় মাইলের পর মাইল পায়ে হাঁটে পাঁচ সাত মাইল দশ মাইল পনেরো মাইল বিশ মাইল পর্যন্ত পায়ে হেঁটে যায় কখনো জায়গায় শুধুমাত্র বাহন যদি পায় একটা বাইসাইকেল এই কষ্ট করে হয়তো এত কষ্ট করে কোনো একজন সাথীর বাড়িতে গেল রাত্রেবেলা গিয়ে পৌঁছলো দেখা যায় সাথীর বাড়িতে তখন খাবারের আয়োজন নাই কোনো সময় হয়তো একটু লবণ বাদ পানি দিয়ে খাওয়ার সুযোগ হয় অথবা সাধারণ সামান্য ধরনের একটু খাবারের সুযোগ হয় আরামের কোনো বিছানাও থাকে না কোন প্রকারের রাস্তা কাটাবার একটা ব্যবস্থা হয় এইভাবে যে কষ্ট করে এটা শুনে এরা মনে করে যে আমরাও পারব কিছু কিছু আমি দেখেছি খুব আগ্রহ দেখায় যে মুজাহিদিনরা এত কষ্ট করে তারা ওই যে বিভিন্ন সিটি দেখে আফগানিস্তানের পাকিস্তানের ইরাকের পাহাড়ের যে সিটিগুলো দেখে যে পাহাড়ের পর্বতে তারা কিভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের বড় বছর কাটিয়ে দিচ্ছে এগুলা দেখে তারা খুব অনুপ্রাণিত হয় এটা তো স্মৃতিতে দেখা যায় কিন্তু বাস্তব জীবনে বড় কঠিন বাস্তবে আমল করা খুব কঠিন এমন খুব আগ্রহী একবার চারজন সাথীকে পাতালাম একদিকে এক সপ্তাহ মাত্র তারা ছিল আর সহ্য করতে পারেনি বরং উল্টা এসে কিছু বিভিন্ন অভিযোগ দিতে থাকলো যে কিভাবে জিহাদ করব কোন শেল্টার নাই রাত্রে কাটাবার মতো একটা জায়গা পাওয়া যায় না এই জন্য রাত্রে কাটাবার জন্য কয়েক মাইল হেঁটে হেঁটে একটা জায়গায় যেতে হয় মানে এটা এমন ভাবে বুঝালো যে দেশে আসলে কাজ কাজ তেমন নাই শুধুমাত্র কয়েক মাইল হাঁটার পরে হয়তো একটা বাড়িতে থাকার মতো জায়গা মাত্র হয় কাজ এখানে খুব একটা নাই সেহেতু এখানে আর করা যাবে না চলে যেতে হবে আফগানিস্তান বা পাকিস্তান আমি এদের কি অবস্থা দেখে আমার মনে হতো যে এরা শুধুমাত্র ওই ইন্টারনেটে বিচরণ করে বিভিন্ন ওয়েবসাইটে তারা দেখে এগুলা দেখে তারা শুধুমাত্র জিহাদের গল্প শুনে আর এই গল্পের দ্বারা কিছু অনুপ্রাণিত হয় নিজের জীবনটাকে এর সাথে মিলিয়ে দেখার মতো সেই ইমানি যোগ্যতা এদের নেই এমন কেউ আছে যারা শেষ পর্যন্ত টাকা পয়সা তো আছে সমস্যা নাই গিয়েছে আর পাকিস্তান তাদেরই আগ্রহের কারণে আমি সুযোগ করে দিয়েছি সেখানে গিয়েছে কিন্তু সেখানে গিয়ে কোন অভিযানে অংশগ্রহণ করে না শুধু ওই খায় ওই পরে থাকে আর খায় আর কি করে ওই ইন্টারনেটে ওয়েবসাইট সেখানে এখানে যা করতো সেখানে গিয়ে থাই করে কোন অভিযানে অংশগ্রহণ করে না কোনো প্রশিক্ষণে যায় না কোনো অস্ত্র হাতে তুলে নেয় না আর ওইখান থেকে চাপাবাজি করে ওখানে বসে থেকে মাঝে মাঝে এখানে মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ইন্টারনেটে এখানে কিছু কিছু মেসেজ পাঠায় এগুলা হলো শুধুমাত্রই প্রথারক আমি মনে করি এগুলো জেহাদের নামে এরা হলো প্রথারক কারণ ওইখানে যাওয়ার পরে মুজাহিদিনদের সাথে থাকলে খাবার পাওয়া যায় চলতে ফিরতে সমস্যা হয় না নিজের জীবন পরিচালনার জন্য টাকা পয়সাও পাওয়া যায় এই বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় আর একটা ভালো শ্রেণীর মধ্যে একটা স্থান পাওয়া যায় এই ধরনের লোকদেরকে বাস্তবে এখানে দেখেছি কিন্তু যেই সাথীগণ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই কষ্ট করে কোথাও আরামে থাকার চিন্তা করে না সে কাজ করতে সফরে কোথাও যায় মনে করে কোনো প্রকারে যদি আমার রাত্রিটা কাটাবার একটা ব্যবস্থা হয়ে যায় যেমনি করে হোক আরামের বিছানার দরকার নাই আর অল্প যে কোনো প্রকারে একটু খাবার যদি পাওয়া যায় এরপর আবার বের হয়ে যায় এটা যেন তার স্বাভাবিক নিত্যদিনের রুটিন ওয়ার্ক হয়ে গেছে এই মুজাহিদগণ জিহাদকে তার জীবনের সাথে মিলিয়ে নিয়েছেন এরা তো তাদের জীবন এবং জিহাদ একাকার হয়ে গেছে আর যারা ওই এসি রুমে বসে বিভিন্ন ওয়েবসাইটে বিচরণ করে ইন্টারনেট থেকে মুজাহিদিনদের সেই তেজ এবং কুরবানি দেখে এখানে থেকে তারা উৎপন্ন হয় এই সকল দান্দাবাজরা শুধুমাত্রই জিহাদের নাম বলে মানুষকে প্রতারণা করবে কিন্তু ময়দানে জিহাদে কোনোদিন স্যাক্রিফাইস করবে না এই ধরনের প্রচুর লোক আছে আর মিথ্যা গল্প ফাঁদে ইন্টারনেটে যে কেউ যদি ঢোকে দুনিয়ার মুজাহিদিনদের বহু ওয়েবসাইট আছে সেখানে অনেক লিঙ্ক পাবে মানে ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের পড়াশোনা করতে পারবে জানতে পারবে নিজের যে কোনো ধরনের বক্তব্য সেখানে সে দিতে পারবে সেন্ড করতে পারবে এটা স্বাভাবিক এতে করে একটা ইন্টারলিঙ্ক কানেকশন একটা হতে পারে সেটা হলো ভিন্ন জিনিস আর গল্প করতে শুরু করে দেয় আমার তো এইভাবে অমুক দেশে অমুক মুজাহিদের সাথে যোগাযোগ আছে অমুক জায়গায় যোগাযোগ আছে এগুলা মিথ্যাবাদী তথ্যবাদ প্রথারণা প্রথারক এরা মুজাহিদদের সাথে প্রতারণা করে এরা এখানেও কোনো মুজাহিদের সাথে সম্পর্ক নাই জিহাদের ময়দানে সম্পর্ক নাই ওইখানেও কোনো মুজাহিদের সাথে সম্পর্ক নাই শুধুমাত্র মাঝখানে কিছু সংখ্যক তারা মুজাহিদদের সাথে প্রতারণা করছে মাত্র এই প্রতারক গুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকা দরকার অনেকে কিন্তু এদের কথাবার্তা শুনলে ভীষণভাবে প্রভাবিত হয়ে যাবেন কারণ তারা আল কায়দার শায়েকদের লেখনীগুলো পড়ে তারা অনেক কিছু শিখেছে কথা বলার সময় রেফারেন্স গুলো দিবে তখন অনেকে মনে করবে তাহলে তো অত্যধিক উঁচু মানের উনি সে আকিদাগত অনেক উচ্চ মানের কথাগুলো বলবে এরা শুধু মাত্র মুখে বলে কাজ করে না এরাই হল প্রকৃত পক্ষে মুনাফিক যারা মুজাহিদদের সাথে প্রতারণা করে তারা জিহাদের কথা বলে নিজেরা জিহাদ করে না এই এদের কথাটাই আল্লাহ মূলত এই দুইটি তিনটি আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন সমাজের এরা প্রতিষ্ঠিত মানুষ আমি যাদের কথা বলছি এরা উঁচু উঁচু পরিবারের লোক তারা জিহাদের হতে আসছে কিন্তু এসে প্রকৃত জিহাদের ময়দানে এরা শরিক হয়নি এরা গল্প করে গল্প শুনে আর চাপাবাজি করে মাত্র অস্ত্র হাতে নিয়ে তারা যুদ্ধের ডাক আসলে তখন সারা দেবে না এখানেও আমরা পাইনি বিভিন্ন কাজ দিয়েছি তাদের অতি আগ্রহের কারণে আমি তাদেরকে বিভিন্ন ক্লাস করিয়েছি তাদেরকে বিভিন্ন সামরিক ক্লাসে দিয়েছি প্রোডাকশন সেন্টারগুলোতে দিয়েছি যাতে করে তাদের প্রতি আগ্রহ মনে করলাম তাহলে এত আগ্রহের পরে তাদের আর বাধা দিয়ে রাখা যায় না এইগুলো করতে গিয়ে যখন তাদের কোন একজন গ্রেপ্তার হল তখন তারা তো আবার প্রত্যেকে প্রত্যেকের বাসা চিনে কারণ আমাদের মতো এই জিহাদি কৌশল তাদের মধ্যে নেই কারণ তাদের তো গল্পের আসর জমানো লাগে কে কতটুকু চাপাবাজি করার জন্য তারা এই গল্পের আসর জমায় এই জন্য প্রত্যেকে প্রত্যেকের বাসা চেনে একজন গ্রেপ্তার হলো সে অনেকের বাসা পরিচয় করে দিল এখন আর বাসায় থাকতে পারে না কারণ বাসায় থাকতে পারে না এখন সবগুলো আমাদের বিরোধিতা করে তখন ফতুয়া আবিষ্কার করে যে এই দেশে তো আর কাজ করা যাবে না কারণ কেউ গ্রেফতার হলে আরেকজনের কথা বলে দেয় আর এটা তো কুফরি আকিদা প্রকাশ করে ফতুয়া দেয় ফতুয়া দেয় গ্রেফতার হওয়ার পর যদি একজন মুমিন আর একজন মুমিনকে মুমিনকে তাগুতের হাতে তুলে দেয় বা তাগুতকে যদি কোনো মুমিনের ব্যাপারে তথ্য দেয় এটা তো কুফরি এই ফতুয়া দেয় সে তুই কুফরি কাজ করে দেশে জিহাদ করা যাবে না কিন্তু এই মূর্খগুলো যদি জানতো যে দুনিয়ার যেখানেই যাবে জিহাদের ময়দানে সেখানেই মুজাহিদিনগণ জিহাদ করছেন কুফরদের বিরুদ্ধে তারা সেখানে আহত হচ্ছেন শহীদ হচ্ছেন গ্রেপ্তার হচ্ছেন জেলখানায় বন্দী আছেন জিহাদ হচ্ছে দুনিয়ার যত দেশে কোন দেশের জেলখানায় এমন নাই যেখানে মুজাহিদিনরা বন্দী হননি এখনো আছেন আমাদের দেশে তো খুব কম কিন্তু হাজার হাজার মুজাহিদিনরা বন্দী আছেন কুফরদের জিন্দানখানায় সেখানে একজন যদি আরেকজনের তথ্য দেয় কিভাবে দেয় সেটা হল কুফারদের নির্যাতনের ফলে নিরুপায় অবস্থায় যদি কেউ প্রদান করে এটা কুফরি নয় ওমান কাফারা বাদা ইমানিহি ওয়া কলবুহু মুতমা ইন্নুম বিল ইমান আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইমান আনার পর কুফরি করল তবে তার অন্তর যদি ইমানের উপর মজবুত থাকে তাহলে এটা কুফরি নয় যা হয়েছিল হজরতে আম্মার ইবনে ইয়াসির এর ব্যাপারে কুফাররা তার মাকে শহীদ করল বাবাকে শহীদ করল আম্মারের উপর নির্যাতন চালালো এরপর তাকে কুফের মধ্যে লটকিয়ে রেখে তাকে এই সময় বলল তুমি এখন যদি তোমার সেই মোহাম্মদের উপর থেকে তোমার ইমান না সরাও সেখান থেকে যদি ফিরে না আসো কুফের ভিতর ফেলে দিয়ে তোমাকে হত্যা করব এই সময় তিনি কুফরি বাক্য উচ্চারণ করেছিলেন ইমান বিরোধী কথা বলেছিলেন তারা ছেড়ে দিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যখন আম্মার বললেন আমি তো এইভাবে কুফরি কথা বলেছি তখন তিনি বলছেন তোমার অন্তরের অবস্থা কেমন ছিল তিনি বললেন আমার অন্তরের অবস্থা ইমানের উপর মজবুত ছিল অটল ছিল তখন তিনি বললেন কোন সমস্যা নেই আবারও যদি তোমার প্রয়োজন হয় তথাপি আবার তুমি কুফরি বাক্য বলো রাসুল্লাহ সাল্লাহ তোমার যদি এই অবস্থায় তুমি যদি মুক্তি পাওয়ার জন্য কুফরি কথা বলে যদি তুমি তাদের কাছ থেকে বাঁচতে পারো আর আবারও এই অবস্থায় পতিত হও সেই সময় তুমি বাঁচার জন্য এই কথা বলে তুমি চলে এসো এটা কুফরি নয় এটা ইকরা নিরুপায় অবস্থায় যাকে বাধ্য করা হয় সেই জন্য সচেতন দায়ী নয় যাকে বাধ্য করা হয় যে নিরুপায় অবস্থায় কোন মুমিনের তথ্য কুফারদের কাছে দেয় সে অভিযুক্ত নয় আমাদের এদেশেও আমাদের সাথীগণ গ্রেফতারের পর নির্যাতনের চরম একটা পর্যায়ে গিয়ে নিরুপায় হয়ে অনেক সাথীর তথ্য দিয়েছেন কিন্তু এটাকে কেউ কুফরি বলতে পারবে না এটা ছিল ইকরা নিরুপায় অবস্থায় এই অনুমতি আল্লাহ কোরআন মজিদও দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছেন কিন্তু এরা এই কথা বলে মূলত এখান থেকে মুজাহিদিনদেরকে নিরুৎসাহিত করে আর দেখা যে চলো চলে যায় আফগানিস্তান পাকিস্তান এটা মিথ্যা একটা দুঃখা মাত্র কারণ এটা কি সকলের পক্ষেই সম্ভব এটা সম্ভব নয় এতে করে যেতেও পারলো না এখানেও জিহাদ করলো না আর যে কয়জন গিয়েছে আছে অনেক কিছু সংখ্যক আছে যারা প্রকৃতপক্ষে হিজরতের নিয়ত করে গিয়েছিল কিছু সংখ্যক আছে তারা জিহাদ করছে কিন্তু এই ধরনের চাপাবাদ যেগুলো এখানে বেশি কথা বলতো যেগুলো এই ধরনের দুই একজন সেখানকার খবর আমি জানি যে যাওয়ার পর কোনো অভিযানে তো অংশগ্রহণ করেই নাই জিহাদের কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করেনি আর এখানে যেভাবে বসে থাকতো ঘরের ভিতর এখানেও ঘরের ভিতর বসে থাকে একটা ল্যাপটপ নিয়ে এখানে যেমন বসে থাকতো ওইখানে বসে থাকে এটা হলো তার নিজেকে প্রবুদ্ধ দেওয়ার জন্য একটা বাহানা মাত্র এদের এই বাকপটুতা এবং তাদের এই প্রাচুর্য তাদের এই সম্পদ কোনো কিছুই প্রকৃতপক্ষে মুজাহিদিনদেরকে যেন কখনো দুঃখায় না পেলে এ ব্যাপারে সতর্ক থাকা দরকার এখানে আল্লাহ সুবাহ এটা বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে এমন কোন সুরা বা আয়াত নাজিল হয় যেখানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় আমিনু বিল্লাহ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ওয়াজাহিদু মা রাসুলি এবং রাসুলের সঙ্গী হয়ে তোমরা জিহাদ করো তাদের মধ্য থেকে যারা বিত্তশালী সমাজে প্রতিষ্ঠিত প্রভাবশালী সেই সকল লোকেরা তোমার কাছে এসে ওই যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য অনুমতি চাইবে এবং বলবে পিছনে যারা রয়ে গেছে আমাকে অনুমতি দিন আমি যেন তাদের সাথে থাকতে পারি এটা এ উদ্দেশ্য নয় যে আপনারা জিহাদে যাওয়ার পর মুজাহিদিনদের পরিবারগুলো অরক্ষিত হয়ে যাবে তাদের মান সম্ভ্রম হুমকির মধ্যে পড়বে এগুলো রক্ষা করার জন্য মুজাহিদিনদের পরিবারকে পাহারা দেওয়ার জন্য তাদের দন সম্পদ ইজ্জত সম্মানকে পাহারা দেওয়ার জন্য এই উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল যুদ্ধের ময়দানে গেলে সম্পদ দিতে হবে নিজের জীবনের ঝুঁকি আছে সেই জীবন বাঁচানোর জন্য সম্পদ বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে গেলে কষ্ট করতে হবে না খেয়ে থাকতে হতে পারে পায়ে হেঁটে চলতে পারে তখন আরামের গাড়ি আর থাকবে না সাথে পাহাড়ে পর্বতে চলতে হতে পারে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পায়ে বিচরণ করতে হতে পারে এগুলো তো বড় কষ্টের বিষয় এগুলো পারবে না শুধু এই জন্য এসে অনুমতি চাইবে আমাকে অনুমতি দিন আমি যেন আমি যেন পিছনে থেকে যেতে পারি বাহানা দেখাবে পিছনে অনেক কাজ আছে সে বাহানা দেখাবে এই কাজগুলো আমি করি সে মোকাবেলার সামনে আর যাবে না এই লোকদের কথা আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে এমন লোকেরাও আছে তারা তোমাদের মধ্যেই থাকবে কিন্তু এরা তো ইমানদার তাই না যারা তো মুসলমানদের মধ্যে থাকবে রাসুলের কাছে এসে অনুমতি চাইবে এরা মুসলমান না কাদের কি এসে অনুমতি চাবে নাকি কাদের তুমি অনুমতি চাইবে না মুসলমান এদের কি আল্লাহ বলছেন আমিনু তোমরা আল্লাহর প্রতি ইমান আনো অর্থাৎ তোমরা যে ইমান এনেছ সেই ইমান আনা হয়নি তোমরা যে ইমানের দাবি করছো এই ইমান আনা হয়নি তোমরা প্রকৃতপক্ষে ইমান আনো আল্লাহর প্রতি যদি আল্লাহর প্রতি তোমাদের প্রকৃত ইমান থাকত তাহলে আল্লাহর নির্দেশে তোমরা তোমাদের যান মাল কোরবান করতে প্রতিযোগিতার সাথে সবার আগে সবচেয়ে বেশি মাল দিতে চেষ্টা করতে সবার আগে প্রথম কাতারে সামিল হতে যদি তোমার ইমান থাকতো আল্লাহর প্রতি যেহেতু এই ডাকে সারা দেয়নি এই জন্য আল্লাহ বলছেন তার ইমান নাই এই জন্য তাকে বলছেন তুমি আবার ইমান আনো আল্লাহর প্রতি তোমার ইমান আনা হয়নি আল্লাহর প্রতি ইমান আনো আর যখন আল্লাহর প্রতি তোমার ইমান আনা হবে তখন তোমার জন্য এটা সহজ হবে তখন এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাহিদু মাহা এবং রাসুলের সঙ্গী হয়ে আল্লাহর প্রতি জিহাদ করো ইমান আনার পরে এটা সম্ভব ইমান না থাকলে হবে না যারা ইমানের দাবি করে ইমানের দাবি করে কোনদিন এরা এই জিহাদে অংশগ্রহণ করতে পারবে না এরা ইমানের দাবি করতে পারবে কিন্তু প্রকৃতপক্ষে এরা ইমানদার নয় এই জন্য আল্লাহ সুবাহ এই বিষয়টাকে স্পষ্ট করে এমন ভাবে বললেন যে তোমরা আল্লাহর প্রতি প্রকৃতপক্ষে ইমান আনো যেই ইমান তোমাদেরকে আল্লাহর পরিচিতি তোমাদের কাছে দেবে যখন তোমরা বুঝতে পারবে আল্লাহর উলুহিয়ত আল্লাহর রবুবিয়ত আল্লাহর আত্মা ও সিফাত তার গুণাবলী সব কিছু তোমরা উপলব্ধি করতে পারবে তিনি যেই যেমন ভাবে তিনি স্রষ্টা তেমনি ভাবে সবকিছুর উপর তিনি নিয়ন্ত্রণ করছেন সবকিছু পরিচালনা করছেন সমগ্র সৃষ্টিগুলোর উপর তার রাজত্ব কর্তৃত্ব আধিপত্য সুপ্রতিষ্ঠিত তিনি যেমন মানুষের প্রতি এহসানও করেন তেমনি ভাবে তিনি আজাবও দেন তিনি যেমন ঢিল দেন তেমনি ভাবে তিনি কঠোর ভাবে পাক্কাও করেন তোমার রবের পাক্কা বড় কঠোর আল্লাহ সম্পর্কে যদি এই স্পষ্ট একদিন বিশ্বাস ইমান কারো থাকে সে কখনো আল্লাহর আদেশ অমান্য করবে না কি কারণে করবে না যে আল্লাহর আদেশ অমান্য করলে সাথে সাথে আল্লাহ ইচ্ছা করলে এখনই পাকড়াও করে ফেলবেন আল্লাহর আদেশ অমান্য করলে তিনি যদি চান পাকড়াও করতে মুহূর্তের মধ্যে তিনি পাকড়াও করে ফেলবেন আর আল্লাহ যদি পাকড়াও করেন দুনিয়ার এমন কোন শক্তি নেই তাকে রক্ষা করতে পারে সমগ্র দুনিয়াও যদি তার পক্ষ অবলম্বন করে তথাপিও তাকে রক্ষা করতে পারবে না যে ব্যক্তি এই ইমান পোষণ করে সে আল্লাহকে ভয় করবে আর তার যদি এই ইমান থাকে যে আল্লাহর পথে গিয়ে যদি আমি জিহাদে অংশগ্রহণ করি আল্লাহ যদি আমার মৃত্যু এখানে লিখে না রাখেন দুনিয়ার কোন শক্তি আমাকে মারতে পারবে না দুনিয়ার এমন কোন শক্তি নেই সারা দুনিয়াও যদি মিলে সারা দুনিয়ার অস্ত্র শস্ত্র যা আছে সবগুলো নিয়ে যদি আমার উপর দাবিয়ে পড়ে কিছুই করতে পারবে না যদি এটা আল্লাহর কাছে যদি লিপিবদ্ধ না থাকে আল্লাহর ফায়সালা যদি না থাকে আমার মাতার উপর যদি আমেরিকা তার একটা আনবিক বোমা ফেলে দেয় আর আল্লাহর যদি ফায়সালা থাকে এই বোমার কোনো কিছুই আমার ক্ষতি করতে পারবে না এই বোমা আমার কিছুই করতে পারবে না যদি আমার কোনো ক্ষতি হয় তাই হবে যতটুকু আল্লাহ আমার তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন যদি এই ময়দানে আমার মৃত্যুর আল্লাহর ফয়সলাটাকে এটা হবে কেউ রক্ষা করতে পারবে না কিন্তু মৃত্যুর ফয়সলা যদি হয়ে থাকে বিছানায় যুদ্ধে না যদি যাই ওই বিছানার মধ্যে হবে এখানেও কেউ রক্ষা করতে পারবে না হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার গুলো দিয়ে যদি গেরাও করে রেখে দেওয়া হয় কোন ডাক্তার ওকে না আটকাতে পারবে না তাহলে মমিন যদি হয় কেউ তাহলে তার ওই এক বিশ্বাস থাকবে আমার যত অকল্যাণ আমার জীবনে ঘটার যা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে আছে তাই হবে এর বাইরে কিছুই হবে না তখন মুমিন হয়ে যায় নির্ভীক এরা অত্যন্ত সাহসী হয়ে যায় তাদের মধ্যে কোনো ভয় থাকে না কারণ সে দুনিয়ার কোনো শক্তির এই জন্য ভয় করে না যে এরা তার ক্ষতি করার ক্ষমতা রাখে না এখন শক্তি দেশ আমেরিকা অনেকে বলে আমরা যদি এদেশে জিহাদের পথে যাই তাহলে তো বিপদ এদেশে আমেরিকা চলে আসবে দেখছেন না আফগানিস্তানে আসছে ইরাকে এসেছে দুনিয়ার বিভিন্ন দেশে আমেরিকা এসেছে আমরা যদি জিহাদের ময়দানে যদি প্রকাশ্য ঘোষণা দিয়ে অংশগ্রহণ করি তাহলে এটা তো আফগানিস্তান হয়ে যাবে ইরাক হয়ে যাবে এই জন্য শুধুমাত্র আমরা জিহাদের প্রকাশ্য কথা বলি না এদেশের অনেক ইসলামপন্থীরা এই কথা বলে মূল এই কথা বলে নিজেদের সাথে তারা প্রতারণা করে তারা আল্লাহকে ভয় করে না ভয় করে তারা আমেরিকাকে আফগানিস্তান হলে কি হবে ইরাক হলে কি হবে বরং মুমিনের জন্য এটা সবসময় কামনা করা দরকার আজকে যেইভাবে ইরাক আফগানিস্তানে প্রতিনিয়ত মুজাহিদিনরা আল্লাহর প্রতি জিহাদ করার সুযোগ পেয়েছেন জিহাদের ময়দান সেখানে একটা উন্মুক্ত হয়েছে মুজাহিদিনরা মুমিনগণ সবসময় কামনা করবে আমার এই জমিনটাও যেন ওই জিহাদের উন্মুক্ত ময়দান হয়ে যায় তারা যেভাবে বংশানুক্রমে জিহাদ করে চলছে আমরাও যেন এখানে এইভাবে জিহাদ করতে পারি ময়দানটা যেন প্রশস্ত হয় উন্মুক্ত হয় এখানে আমেরিকা আসুক মুমিনগণ এটা চাইবে কিন্তু মুনাফেকরা ওই আমেরিকার কাছে আশ্রয় চায় এই মুনাফেকরা এরা আমেরিকার কাছে আশ্রয় চায় এই জন্য তারা আমেরিকাকে ভয় করে এই জন্য তারা জিহাদ থেকে বিমুখ কিন্তু আল্লাহর ফায়সালা বড় এত যথা সময়ে আসে কেউ যা কল্পনাও করতে পারে না তারা যেই কারণে যেই ভয়ে জিহাদ থেকে বিমুখ ছিল দূর থেকে আমেরিকা এসে তাদেরকে পাকড়াও করা প্রয়োজন হয়নি এই দেশের ভিতরেই তাদেরকে পাকড়াও করার মতো আমেরিকাতে আরো শক্তিশালী মনে হয় কোনো তাবুত এসে গেছে তাদেরকে পাকড়াও করেছে ধরছে সাহেস্তা করছে এটা তাদের অনিচ্ছা সত্যিই আল্লাহর পক্ষ থেকে এটা গজব হিসাবে এসেছে কারণ তারা জিহাদ বিমুখ হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এই গজব এসেছে এরা জিহাদ থেকে বিরত থাকতে চায় তারা যারা বিত্তশালী সম্পদশালী সমাজে প্রতিষ্ঠিত সেই আরাম প্রিয় লোকেরা আর এরা সবসময় জিহাদের বিপক্ষেই থাকে এজন্য আল্লাহ সুবাহ তাদের এই চরিত্রটা তাদের অবস্থাটা তুলে ধরেছেন রাদু তারা যারা ঘরে বসে আছে নারীরা তাদের সাথে বসে টাকা টাকাটাই এরা পছন্দ করেছে আল্লাহ তাদের অন্তরের মধ্যে শিল মেরে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন এই জন্য তারা সত্য উপলব্ধি করতে পারে না এই এদের অবস্থাটা এরা মুনাফিক এদের অবস্থাটা আল্লাহ বলছেন এরা নারীদের মতো ঘরে বসে থাকাই পছন্দ করেছে জিহাদের ময়দানে সেই সম্মান মর্যাদা অর্জনের অধিকারী এরা নয় এরা সাহসী বীর পুরুষ নয় যে তারা মর্যাদা এবং সম্মান লাভ করবে সেই সম্মান তাদের নাই এরা কাপুরুষ এরা বীরু এরা নির্লজ্জ এরা বেহায়া এরা নারীদের মতো গড়ে বসে থাকে এবং এর প্রতি তারা সন্তুষ্ট আল্লাহ হোসেন এরা রাজু এরা সন্তুষ্ট হয়ে আছে যারা পিছনে রয়ে গেছে অর্থাৎ গড়ে যারা বসে আছে নারী তাদের সাথে বসে থাকা তার প্রতি তারা সন্তুষ্ট হয়েছে আর এই পিছনে বসে তাকা তাকি আল্লাহ পছন্দ করে তাদের অন্তরের মধ্যে এটা মোহর মেরে দিয়েছেন এই জন্য সবসময় ওই নারীদের প্রতি তাদের সেই আকর্ষণ ঘরে বসে থাকা থাকি তাদের কাছে পছন্দ এটাই মনে হয় ময়দানটা বড় কঠিন তাদের জন্য আল্লাহ যে মোহর মরে দিয়েছেন ময়দানে জিহাদের প্রতি তাদের আর আগ্রহ আসবে না তারা জিহাদের দিকে কখনো আসতে পারবে না কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেওয়ার কারণে তারা আর সত্য উপলব্ধি করতে পারে না সেই জ্ঞান তাদের নেই সেই এলিম তাদের নেই জিহাদ করাই যে প্রকৃত মমিনের পরিচয় জিহাদের মধ্যেই যে সম্মান এবং ইজ্জত জিহাদের ময়দানে অংশ গ্রহণ করে সেখানে মৃত্যুবরণ করা যে প্রকৃত মর্যাদার সম্মানের মৃত্যু এটা তারা বুঝে না সেই জ্ঞানটা তাদের নেই আল্লাহ দুশ্মনদের সাথে মোকাবেলা করে ময়দানে জিহাদে অংশ গ্রহণ করে শাহাদত লাভ করার মতো এত মর্যাদাপূর্ণ মরণ আর কিছু নাই এটা সম্মানের মরণ আর জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলায় যুদ্ধের ময়দানে অর্থও থাকে যে বীরত্ব বাহাদুরি প্রদর্শন করা এটা যে পুরুষের কাজ এটা যে সম্মান এবং মর্যাদার কাজ এরা এটা উপলব্ধি করে না নারীর কাছে বসে থাকে কারা কাপুরুষ বীরু দুর্বল প্রকৃতির মানুষ যারা দুর্বল চিত্তের অধিকারী সাহস নেই ওই কাপুরুষের দল নারীদের মতো নারীদের কাছে বসে থাকে এদের কোনো সম্মান ইজ্জত বলতে কিছু নেই এরা নির্লজ্জ এরা বেহায়া আর এটাই আল্লাহ তাদের অন্তরের মধ্যে মজবুত করে দিয়েছেন এটা পছন্দনীয় করে দিয়েছেন এটাকে তারা পছন্দ করে এর বাইরে কিছু ভাবতে পারে না এই দুনিয়ার জীবনের আরাম আয়েস বুক বিলাস নিজের বাড়ি বাড়িঘর নিজের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা খেত খামার এগুলো তার কাছে এত মোহনীয় এত আকর্ষণীয় তার কাছে এত মনোমুগ্ধকর করে দেওয়া হয়েছে যে সবসময় এগুলো দেখতে এগুলোর কথা ভাবতে সে খুব তৃপ্তি পায় মজা পায় এই জন্য এর মধ্যে সবসময় বিভুর থাকে আর জিহাদের কথা বললেই সে হঠাৎ করে আটকে ওঠে আর এটা বিপদ জিহাদের কথা শুনলেই মনে করে এত বড় বিপদ এই ডাকে সারা দিলে বিপদে পড়ব পরিবার পরিজনের সাথে থাকতে পারবো না এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব নিজের এত কষ্টের অর্জিত এই সম্পদ এগুলো দান করতে হবে আবার কি জানি এগুলো ধ্বংস হয়ে যায় কিনা আবার এই পথে চলতে গিয়ে এত কষ্ট এগুলো তো সহ্য করতে পারবো না তার কাছে এত কষ্ট এ সবগুলো সামনে বড় হয়ে আসে আর সাহস করে ঘর থেকে বের হতে পারে না এমনিতেই যে যতটুকু আগে আরামের সাথে বসেছিল আরো শক্ত করে মাটির মাঝে বসে আরামে আরো কিছু আরাম প্রিয় হতে চায় এটা তার কাছে ভালো লাগে আর যদি মুজাহিদিনরা জিহাদে চলে যায় তার খবর কেউ না করে আর মনে করে তো কেউ তো আমাকে দেখলো না বসে থাকলাম পুজো করলো না কেউ তখন সে মনে মনে আনন্দ অনুভব করে তৃপ্তি পায় যে বিপদ থেকে বেঁচে গেলাম জিহাদ আর যাওয়া লাগলো না কোন মুজাহিদ হয়তো এসে বাড়িতে এসে ডাক দিয়েছে লুকিয়ে বসে থাকে ঘরের ভিতরে আরে বের হলেই হয়তো কিছু টাকা চাইবে অত কিছু দিতে হবে তার ভয় এটা যদি ওই মুজাহিদ ডাকা ডাকি করে না পায় চলে যায় মনে মনে খুব আনন্দ পায় এবার বাঁচলাম কিছু দেওয়া লাগলো না এই সকল লোকেরা তার কাছে আল্লাহ পাক সুবাহ তাদের অন্তরের মধ্যে এই দুনিয়ার প্রতি তার বাড়িঘরের প্রতি তার সম্পদের প্রতি এমন আকর্ষণ পয়দা করে দিয়েছেন তারা এই পিছনে বসে থাকা এই সম্পদগুলোকে আগলে ধরে রাখার মধ্যেই তারা মজা পায় শান্তি পায় এর প্রতি তারা সন্তুষ্ট আর আল্লাহ এটা তাদের অন্তরের মধ্যে মুহর মেরে একবারে দিয়েছেন আর মুহর তাদের কারণে তারা যেহেতু এটা পছন্দ করেছে তাদের পছন্দের কারণে আল্লাহ এটা আগে মোহর মেরেছেন এই জন্য তারা বাধ্য হয়েছে এটা নয় তারা এটা আগে পছন্দ করেছে আল্লাহ তাকে এখতিয়ার দিয়েছিলেন তাকে দেখেছিলেন তুমি আসো জেহাদের ময়দানে ইমান আনো আল্লাহর প্রতি প্রকৃতপক্ষে ইমান আল্লাহ দেখেছিলেন সেই ডাকে সারা দেয়নি বরং পিছনে টাকাটা পছন্দ করেছে যেহেতু এটাকেই সে পছন্দ করেছে আল্লাহ তখন শেষ পর্যন্ত মোহর মেরে দিলেন তুমি এটা নিয়ে থাকো তোমার আর দরকার নাই জিহাদের ময়দানে আসার এরপর তাকে জিহাদের গুরুত্ব ফজিলত মর্যাদা যতই বোঝানো হোক সে আর বুঝবে না আল্লাহ বলছেন ফাহুম লাহুন এরা আর কখনো বুঝবে না সেই জ্ঞান তাদের আসবে না তাদের বুধ শক্তি আর ফিরে আসবে না এরা নির্বুধ হয়ে গিয়েছে আল্লাহ সুবাহ মানুষের মর্যাদা কিসে এটা স্পষ্ট করে আয়াতগুলোর মধ্যে করে দিয়েছেন মানুষের প্রকৃত মর্যাদা হল জিহাদের মধ্যে যারা জিহাদ করবে আল্লাহর প্রতি ইমান এনে যান মাল কুরবান করে যারা আল্লাহর প্রতি জিহাদ করবে তারাই প্রকৃত সম্মানের অধিকারী মর্যাদার অধিকারী যেমন সব সময় তারা আল্লাহর কাছে মর্যাদার অধিকারী যদি দিন বিজয়ী হয় মুসলিম সমাজের মধ্যে তারাই প্রকৃত মর্যাদা পাবে মুসলিম সমাজের যারা পরিচালক হবে তারা যেন ওই সময় আর ভুল না করে যারা গান মাল দিয়ে জিহাদ করলো তাদেরকে যেন আর অবমূল্যায়ন না করে অমর্যাদা না করে তারা যেন যারা ওই পিছনে বসে থাকলো বিপুল সম্পদের অধিকারী সমাজে প্রতিষ্ঠিত সম্মানী ব্যক্তি যদি ওই ইসলামী রাষ্ট্রে ওই ব্যক্তিদেরকে মর্যাদা দেওয়া হয় তাহলে এটা আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ হবে ওই ইসলামী সমাজে সমাজের ওই মর্যাদা সম্পন্ন ব্যক্তি সম্মানী ব্যক্তি বিপুল সম্পদের অধিকারী ব্যক্তি তার কোনো মর্যাদা নাই কোনো সম্মান নাই একেবারে দরিদ্র অসহায় নিরক্ষর যেই মুজাহিদ তার দান পাল দিয়ে ওই কঠিন মুহূর্তে জিহাদ করেছিল তার মর্যাদা হল সবার উপরে প্রকৃত ওই সমাজের মধ্যে মর্যাদা পাবে সে আর ওই সম্মানিত ভদ্র আর সম্পদশালী ব্যক্তি সেই সমাজে থাকবে লাঞ্ছিত তার সাথে কেউ কোনো ধরনের ভালো ব্যবহার করবে না সম্মান দিয়ে কথা বলবে না তাকে মর্যাদার কোন একটা আসন দিবে না মুজাহিদিনরা যেখানে বসে সেইখানে তারা বসতে পারবে না সেই মাদ্রিসে তাদের কোনো বসার জায়গা নেই এরা সমাজে হে হয়ে থাকবে নিচু হয়ে থাকবে অপমানিত হয়ে থাকবে লাঞ্ছিত হয়ে থাকবে এরা সম্মানের আসন পাবে না সম্মানের আসন হলো তাদেরই যারা কঠিন মুহূর্তে আল্লাহ দিনের প্রতি জিহাদ করেছে বিপদের সময় যারা জিহাদের ময়দানে অটল থেকেছে তারাই প্রকৃত সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ সুবাহ আমাদেরকে এমন দিক নির্দেশনাগুলো এই কোরআন মজিদের মাধ্যমে প্রদান করছেন যেইগুলো মুসলমানদের সমাজে প্রকৃত শান্তি এবং নিরাপত্তার কারণ হবে যদি আমরা কোরআনের বিধি অনুযায়ী সমাজকে গড়ে তুলতে পারি সেই সমাজ হবে প্রকৃতপক্ষে শান্তির সমাজ নিরাপত্তার সমাজ মনে করুন একজন মুজাহিদ সে তার যান মাল দিয়ে জিহাদ করল কঠিন মুহূর্তে যে সময় ওই সম্মানিত শিক্ষিত ভদ্র সম্পদশালী ব্যক্তিরা জিহাদ বিমুখ ছিল সেই দরিদ্র মুজাহিদ ব্যক্তি সেই কঠিন মুহূর্তে জিহাদ করল আর এরপরে দিন বিজয়ী হল সেই সময়ে যদি সেই মুজাহিদ ব্যক্তি দেখতে পায় ওই সমাজের ওই ব্যক্তি যে জিহাদের পথে আসেনি তাকে ওই সমাজে মর্যাদা দেওয়া হচ্ছে তার উপরে তার অবস্থাটা কি হবে ও মুজাহিদ ব্যক্তি তার মনে কষ্ট পাবে না সে মনে কষ্ট পাবে এবং ওই সমাজের যারা পরিচালক নেতারা থাকবে নেতাদের প্রতি তার একটা কুধারণা সৃষ্টি হবে এক নেতারা কোরআন বুঝে না সঠিক তার ধারণাটা সঠিক এরপর হল এই নেতারা প্রকৃত মর্যাদা যাকে দেওয়ার তাকে মর্যাদা না দিয়ে যাকে আল্লাহ অপমান অপমানিত করেছেন তাকে মর্যাদা দিয়ে তারা ইসলামের অবমাননা করছে এই অভিযোগটা কি ওই মুজাহিদ ব্যক্তি দেবে না সে দিতে পারবে তার অধিকার এটা তো মনে যদি এইভাবে ওই মুজাহিদিনদের মধ্যে এই অবস্থাটা সৃষ্টি হয় তাহলে কি সেখানে একটা অস্থিরতা সৃষ্টি হবে না ভাঙ্গন দেখা দিবে না এটার জন্য দায়ী কারা যারা মূল পরিচালক তারা তারা অন্যায় করেছে পুরাণের জ্ঞান ছাড়া তার দায়িত্ব পালন করছে এই জন্য অযোগ্য ব্যক্তির হাতে কখনো কোনো দায়িত্ব অর্পণ করা যাবে না যার মধ্যে কোরআনের বিচক্ষণতা নাই ইসলামী সমাজ সম্পর্কে তার যার ধারণা নেই এমন ব্যক্তিকে এই ধরনের কোন দায়িত্বে বসানো যাবে না কারণ অযোগ্য ব্যক্তিরা সবসময় মুসলমানদের জন্য ক্ষতিকর আর যোগ্যতার প্রথম মানদণ্ডই হল তার ইমান যে ইমানের মানদণ্ডে অগ্রগামী হবে কোরআন এবং সুনার এলিমের মানদণ্ডে সে অত্যধিক পারদর্শী হবে যে সমাজ পরিচালনায় সে বিচক্ষণ হবে এমন যোগ্য ব্যক্তিরা যদি এই দায়িত্ব পালন করে তারা কখনো এই ভুল করবে না তারা প্রতি মুহূর্তে গাইডেন্স পাবে কোরআন থেকে কোরআন তাকে কি নির্দেশনা দিয়েছে সেটা তারা উপলব্ধি করবে সেখান থেকে গাইডেন্স নিয়ে তারা ইসলামী সমাজ পরিচালনা করবে তখন মুসলিম সমাজ হবে একটা শান্তিপূর্ণ আদর্শ সমাজ সেখানে সকল মুমিনদের মধ্যে প্রতিষ্ঠিত হবে রুহামা এর চেয়ে বড় শান্তি আর কিছু নাই তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদ সহিভাবে উপলব্ধি করতে পারি বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমিন কোন প্রশ্ন কামনা করা নিষেধ এ কথা কোন ক্ষেত্রে যুদ্ধ কামনা করা নিষেধ যখন মুসলিম সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম এখন প্রতিষ্ঠিত সেই সময়ে সব সময় যুদ্ধের জন্য অতি আগ্রহ পোষণ করে শুধু যুদ্ধ করার মানসিকতা পোষণ করাটা ওই সময় নিষেধ কিন্তু যখন কুফারদের অস্তিত্ব থাকবে এবং সেখানে অভিযান চালানোর প্রয়োজন সেখানে অভিযান চালানো প্রয়োজন সেই সময়ে তো সেই কামনাও করতে হবে সেই অভিযান চালাতে হবে কিন্তু সেখানে অতি আগ্রহ যেটা আগ্রহ অতি আগ্রহের কথাটা যেটা বলা হয়েছে যে সময় কাল বিবেচনা না করে অবিবেচকের মতো কোনো অতি আগ্রহ না দেখানো যেমন যেই কথাটা আমি এর আগে একটা হাজিতে বলেছিলাম যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটা গোত্রের উপর আক্রমণ করার জন্য গিয়েছেন তিনি আক্রমণ করবেনি ওনার নেতৃত্বে গিয়েছেন বাহিনী নিয়ে গিয়েছেন আক্রমণ করার জন্য এখানে তো তাড়াহুড়ার কোন বিষয় নাই উনি বিচক্ষণ ছিলেন এই জন্য তিনি দুপুরের আগে গিয়ে ওই এলাকায় পৌঁছে গেছেন এই জন্য বিচক্ষণতার ভিত্তিতে চিন্তা করলেন আমি জোহরের পরে তাদের উপর আমি আক্রমণটা করি কিন্তু কিছু সাহাবি তখন অতি আগ্রহ প্রকাশ করছিলেন এই বিলম্ব করাটা তাদের জন্য কষ্ট মনে হয়েছিল তারা তারা আক্রমণ করতে চেয়েছিল ওই অতি আগ্রহটাকে তিনি বারণ করেছেন এবং জুহরের করে ঠিকই আবার এই আক্রমণটাই করেছেন যেমন তায়েফ অবরোধ করেছিলেন হাওয়াজিনদের সাথে যুদ্ধের পরে হুনাইনের ময়দানে হাওয়াজিনদের যে সেনাপতি ছিল মালিক ইবনে আউফ সে যখন পালিয়ে গিয়ে তায়েফের দুর্গে আশ্রয় নিয়েছিল সেই তায়েফকে অবরোধ করেছিলেন কিন্তু তায়েফের দুর্গটা ছিল এত সুরক্ষিত যে ভিতর থেকে আক্রমণ করে এটার কোনো কপাট খোলা যাচ্ছিল না যেই জন্য এই সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বনি সাকিফের উপর একটা অভিযান চালানোর জন্য আমিরকে নিযুক্ত করেছিলেন এবং তিনি সেখানে বনি সাকির উপর আক্রমণ করে সেখানে ওই তায়েদ ওই হুনাইনের যুদ্ধ থেকে পালিয়ে গেলে অপর একটা গুপ্ত সেখানে আশ্রয় নিয়েছিল সেখানে নারী পুরুষ এবং শিশুরা এবং তাদের গণিমতের সকল মাল সেখানে আশ্রয় নিয়েছিল আর সেখানে আক্রমণ করে এটা তিনি বিজয় লাভ করলেন সেখানে তিনি ছয় হাজার নারী এবং শিশুকে বন্দি করেছিলেন এবং সেখানে চব্বিশ হাজার উট চল্লিশ হাজার ভেড়া এবং ছাগল লাভ করেছিলেন এই সংবাদটা যখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম পেলেন যে বনি সাকিব পুত্র বিজয়ী হয়ে গেছে তখন চিন্তা করলেন যে টাইফের এটা দুর্গ যেহেতু এত সুরক্ষিত এখানে দীর্ঘদিন অবস্থান করার প্রয়োজন নাই আমরা এখন ফিরে যাই কিন্তু কিছু সাহাবা তখন অতি আগ্রহ দেখালেন যে না আমরা ফিরে যাব না আমরা যুদ্ধ করব তখন তাদের আগ্রহের কারণে তিনি বলেন ঠিক আছে যুদ্ধ করো করে দিন সকালে সকালবেলা তারা যুদ্ধ শুরু করলো এতে করে ওই দুর্গের ভিতর থেকে তারা আক্রমণ করতে থাকলো অনেক সাহাবা আহত হলেন এরপর যখন রাসুল্লাহ সাল্লাম পরের দিন বললেন আমরা আগামীকাল সকালে এখান থেকে ফিরে যাব তখন সকলেই বললেন হ্যাঁ আমরা আগামীকাল ফিরে যাব তখন সাল্লাহ ইসলাম তখন মুস্কি হাসি দিলেন কারণ তিনি ছিলেন বিচক্ষণ তিনি প্রথম যখন বলেছিলেন আমরা এখান থেকে ফিরে যাব এটা তারা যদি ফিরে যেতেন তাহলে এটা ছিল তাদের উত্তম এখানে মাঝখানে এতজন লোক এখানে আহত হওয়ার প্রয়োজন ছিল না তারা অতি আগ্রহ দেখিয়েছিলেন রাসুলের সিদ্ধান্ত প্রতি সন্তুষ্ট না হয়ে কিন্তু এর ফলে তারা অনেক আহত হওয়ার পরে শিক্ষা লাভ করে তখন খুশি হয়েছেন যে হ্যাঁ আমরা ফিরে যাব এটা ছিল অতি আগ্রহ এই ধরনের অতি আগ্রহ সেনাপতি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিলে তার সৈনিকদের মধ্য থেকে অতি উৎসাহবাদ দেখানো যাবে না সেনাপতি যে তার অবস্থার প্রেক্ষিতে যে বিচক্ষণ সিদ্ধান্ত দেবে সেই অবস্থায় সিদ্ধান্ত মেনে নেওয়া যারা কিছু মুহূর্তে যুদ্ধ করছে বা করতেছে ইসলাম বিজয় হলে তাদের যারা নিরক্ষর আমাদের অনেক ভাই আছে যারা আমরা তাদের অবস্থা যারা যারা লেখাপড়া জানে বা ইমানের দিক থেকে তাদের তারাই কি দায়িত্ব হিসেবে বা এলাকার তারা হয় তাদের অবস্থা কি হবে মানে তাদের মর্যাদা কেমন হবে মানে এটা জানতে চাই একটা দিক হলো দেখো যে একটা রাষ্ট্র পরিচালনা করতে অনেক লোকের প্রয়োজন হয় এটার অনেক কল কবজা আছে সব জায়গায় বড় উচ্চ শিক্ষিত লোকের প্রয়োজন নাই যে সব জায়গায় সব ক্ষেত্রেই যেটা প্রয়োজন এটা নাই যেমন মনে করো আজকে খাল নিরক্ষর যে মেকানিক্স গুলো আছে লেখাপড়া জানে না তাদের কাছে শিক্ষা নিতে যায় বুয়েটের ইঞ্জিনিয়াররা শিক্ষকরা তাদের কাছে পড়তে যায় সে বুয়েটের বড় ইঞ্জিনিয়ার হয়েছে শিক্ষক হয়েছে কিন্তু যেই জিনিসটা সে বুঝে না সে থিওরিটিক্যাল জ্ঞান তার হয়েছে বই পড়ে সে বুঝেছে বাস্তব জ্ঞান তার নাই ওই শিক্ষাটা নিতে হয়ে গিয়ে ওই দুলাইখালে নিরক্ষর একটা ছেলের কাছে তাহলে ওই ইঞ্জিনিয়ারের চেয়ে ওই বিষয়ে সে বেশি যোগ্যতার অধিকারী এখানে হয়তো সার্টিফিকেটের কাগজের মূল্য বেশি যেই কারণে ওই কাগজের তার বলে সে বড় প্রফেসর হয়েছে ইসলামী সমাজে ওই কাগজের মূল্য থাকবে না মানুষের মর্যাদা হবে তার ইমান তাকুয়ার ভিত্তিতে তার যোগ্যতার ভিত্তিতে সেই হিসেবে তার মর্যাদা হবে সেখানে সেখানে সেই হিসেবে তাকে কাজ সেখানে সে পাবে মানে আমাদের সমাজে অনেক শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক আছে শ্রেণীর লোক আছে সপ্তাহে এলে করে ওদের কি জানা যা ওরা সন্দিক যারা নিয়মিত সালাত আদায় করে না এদের জানাজা পড়া যাবে না তারা মুসলিম পরিচয় দিলেও কারণ তারা সালাত ছেড়ে দেওয়ার কারণে কুফরি করেছে সালাতে কুফরুন জেনে বুঝে স্বেচ্ছায় যারা সালাতে ছেড়ে দেয় সে কুফরি করল এই অবস্থায় তার জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না যে দেশে যে পীর বন্ডরা যেগুলো আছে এগুলো জানাজা পড়ার তো প্রশ্নই ওঠে না এগুলো তো এমনি কি দিন থেকে এগুলা খারিজ তো মনে হয় আর মানে তাদেরকে আমরা কিছুক্ষণ আগে বললেন যে যারা জেহাদের ময়দানে আপনি তাদেরকে দিচ্ছেন দেওয়ার পরে একটু কষ্ট পাই আবার কি একটা দিচ্ছে যে আসলে এই দেশে যুদ্ধ করা যাবে না মানে এই দেশে যুদ্ধ করতে মানে যুদ্ধ আগ্রহী কিন্তু তারা মাঠে মানে সরাসরি যুদ্ধ করতে কিনা মানে তাদের সাহস নাই মানে এই স্ত্রীর লোক যারা আছে তাদেরকে তারা যদি মানে ল্যাপটপ বা তারা যে এই যে কাজগুলো আছে যে কাজগুলো আছে এই কাজগুলো করলে কি তাদের কি আমরা কি বলবো যে তারা আসলে এই তাদের অন্তর্ভুক্ত বা তারা তাদের এই তারা বিহার থেকে এখানে ওই ব্যক্তির তার তার আকিদার উপর এটা নির্ভর করে সে জিহাদকে যদি তার আকিদার অন্তর্ভুক্ত করে জিহাদ আল্লাহ মুমিনের জন্য ফরজ করেছেন এই আকিদাটা যদি তার হয় এবং তাকে জিহাদ করতে হবে সে যদি মমিন হয় তাহলে তাকে জিহাদ করতে হবে এ আকিদা যদি কারো থাকে সকল যোগ্যতা সকলের থাকে না সেই কারণে যদি সে যে তার দায়িত্বশীলের কাছে পেশ করল আমি জিহাদের জন্য আমি পেশ করলাম দায়িত্বশীল দেখবে তার হয়তো তার যে জনশক্তি আছে এর মধ্য থেকে কে কোন কাজের উপযোগী দায়িত্বশীলতা বাছাই করবে এখানে কেউ আছে ময়দানে মোকাবেলার জন্য খুব বেশি ফি কেউ আছে টেকনিক্যাল সাইটে এক্সপার্ট কেউ হয়তো জাসুসি সাইতে এইভাবে এক্সপার্ট হবে কেউ হয়তো মুজাহিদিনদের রান্না বান্না করে খাওয়ানোর জন্য বাবুসির কাজটা এ ব্যাপারে এক্সপার্ট হতে পারে বিভিন্ন সাইট যেগুলো আছে তখন সে দায়িত্বশীল এটা বাছাই করবে কে কোন কাজের উপযোগী তখন দায়িত্বশীল যাকে যেই কাজে দিবে সেই কাজটাই তাকে করতে হবে আর দায়িত্বশীলের উচিত যে যে কাজের উপযোগী তাকে সেই কাজটা দেওয়া এতে করে সে স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজটা করতে পারবে এতে করে সেই জেহাদের মধ্যে শরীর কাটলো যে যে কাজই অংশগ্রহণ করুক সকলই হয়তো ময়দানে গেল না কিন্তু অন্যান্য কাজগুলো তো তারা করতে পারে যে এই ক্ষেত্রে আওলাকি আনোয়ারাল আওলাকি উনি একটা নির্দেশনা দিয়েছেন একটা বই লিখেছেন ফোর ওয়াই অফ জেহাদ চুয়াল্লিশ উপায়ে জেহাদ প্রত্যেকেই জিহাদে অংশগ্রহণ করতে পারে সে কিভাবে করবে কোনো না কোনো ভাবে সে আর জিহাদে সম্পৃক্ত রাখতেই হবে যদি না রাখে সে মুমিন না তাহলে জিহাদে অংশগ্রহণ তার সম্পর্কটা রাখার উপায় চুয়াল্লিশটা তিনি এখানে চিহ্নিত করেছেন এই বইটি অনুবাদ করার পর লাস্টে প্রিন্ট করার জন্য আমি ফাইনাল দেখে দিচ্ছিলাম রাত্রে শেষ করেছি আজ পরদিন সকালে গ্রেপ্তার হই সময় এই বইটা সহকারী গ্রেপ্তার হয়েছি এটা আমার কাছে পেয়েছে বাইরে অবশ্য সফট কপি ছিল এটা প্রকাশ হয়েছে কিনা পরে আমি জানি না মানে হ্যাঁ। এটা ওই যে আনোয়ার আল এটা দেওয়া এটা উনার লেখা এটা ওই যে অনুবাদ করে এটা কপিটা আমার কাছে ছিল তো এটা বাইরে সফট কপি ছিল আমি হার্ড কপিটা দিয়ে আমি শুধু এটা ফাইনাল করছিলাম ওনার মূল বইটা থেকে কারেকশন করে দিচ্ছিলাম এটা ফাইনাল করেছি ওই দিন প্রেসে যাওয়ার কথা আর ওই দিনে এটা সহ গ্রেপ্তার হইলাম আমরা ডিস্ট্রিক্ট হ্যাঁ। অবশ্যই দেখা যায় যারা করে যারা হ্যাঁ, হ্যাঁ। আমরা বর্তমানে ওনাকে আমি ওই ধরেন একটা ডিস্ট্রিক্টেরই বানানো করি ডিস্ট্রিক্ট জিহাদের ময়দানে অনেকেই আছে তারা অংশ থাকে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন পর্যায়ে যে ওই যে বিভিন্ন অফিসের সাধারণ স্টাফরা আছে বিভিন্ন টেকনিশিয়ানরা আছে এরা হয়তো কখনো জিহাদের বিরোধিতা করেনি ওই পর্যায় থেকে আমরা দেখব যেখানে কোন ধরনের দুরভিসন্ধি তারা আছে কিনা আমরা এখানে বাছাই করব যদি দেখি তার ইমান তাকুয়া আকিদা সবকিছু আমাদের মতোই এর মধ্যে কোনো বেশ কম নাই তখন এই পর্যায়ের লোকদেরকে আমরা এই অধীনে অধীনে তাকে চাকরিতে রাখতে পারবো কিন্তু সকলকে রাখা যাবে না এখান থেকে সকলেই এই পর্যায়ে আসবে না যদি সকলকে রাখি তাহলে শেষ পর্যন্ত তাদের প্রাধান্য হয়ে যাবে এরা তখন মাইনরিটি হয়ে ওইখানে থাকবে কিছু সংখ্যক আমরা রাখতে পারি এই কোয়ালিটি অনুযায়ী কিন্তু মেজরিটি আমাদেরই হতে হবে যারা আমাদেরই ময়দানের এই ময়দানের লোকদেরকে সেখানেই ইনভলভ করতে হবে মানে এরা ময়দানে কাজ করে তাদের যে একটা অভিজ্ঞতা হয়েছে প্রয়োজনে তাদেরকে আমরা আরো এই বিশেষ কাজের জন্য প্রশিক্ষণ দেব আমরা এগুলোর জন্য আলাদা প্রশিক্ষণ দেব দিয়ে সেরে তার এই কাজগুলো আমরা শেখাবো কিন্তু যদি এদের বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন সচিবালয় একটা রাষ্ট্রের মূল কেন্দ্র এই রাষ্ট্রের যত মন্ত্রণালয় আছে সবগুলোর কেন্দ্র হল সচিবালয় এই জায়গা থেকে সারা দেশ পরিচালিত হয় এখন যারা আছে আমরা যদি ইসলাম রাষ্ট্র হলে এদেরকে আবার রাখি তাহলে এ কি অবস্থা হবে সেহেতু এদেরকে কখনো রাখা যাবে না আর একটা দিক হল যে বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন অংশে যারা চাকরি করছে এরা তাগুতি শিক্ষা ব্যবস্থায় শিক্ষা অর্জন করেছে এজন্য তাদের ইমান আকিদা চিন্তাধারা সবগুলো হল তাগুতি মানসিকতার নিরুপায় হয়ে হয়তো সেই সময় তারা আমাদের আনুগত্য করবে কিন্তু প্রকৃতপক্ষে সুযোগ পাইলেই এরা কিন্তু আবার আমাদের বিপক্ষ চলে যাবে এই জন্য এদের প্রাধান্য রাখা যাবে না এখানে কিছু সংখ্যক হয়তো থাকতে পারে মাইনরিটি হয়ে কিন্তু অধিকাংশই রাখা যাবে না এটা এটা তাদের যে অবস্থাটা ছিল যাদেরকে রাখছিলেন তাদের ওই অবস্থাটার উপর রেখেছিলেন সবাইকে তো রাখেননি কিছু সংখ্যক রেখেছিলেন এই জন্য বললাম আমরা কিছু সংখ্যককে আমরা রাখতে পারি যাদের ইমান আকিদা ওই আমাদের মতো হবে বদরের যুদ্ধে এটা ছিল ইসলামের বিজয়ের প্রথম একটা যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমে দুনিয়ায় মুসলমানদের একটা পরিচিতি সম্মানের পরিচিতি লাভ করেছিল আর এটা ছিল খুব কঠিন যে সর্বপ্রথম কুফফারদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা এটা ছিল প্রথম একটা যুদ্ধ এই প্রথম যুদ্ধে অংশগ্রহণ করাটা ছিল অত্যধিক ঝুঁকিপূর্ণ সেই যুদ্ধে যে ইমান দারগণ অংশগ্রহণ করেছিলেন তিনশো তেরো জন সাহাবি অংশগ্রহণ করেছিলেন দুনিয়াবাসীর মধ্যে তাদের মর্যাদা সবার উপরে আর ওই যুদ্ধে আসমানবাসীদের মধ্যে যে সকল ফিরে তা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন সে আসমানবাসীদের মধ্যে তাদের মর্যাদা সবার উপরে কারণ এরা সর্বপ্রথম এই যুদ্ধ যে যুদ্ধ হল আল্লাহ তাদেরকে বাছাই করেছেন আসমানবাসীদের মধ্য থেকে তাদেরকে বাছাই করেছেন আর আল্লাহ এই দুনিয়াবাসীদের মধ্যে তো ওই তিনশো তেরো জনকে বাছাই করেছেন এত বিপুল মানুষের মধ্য থেকে আল্লাহ বাছাই করেছেন এদেরকে এই জন্য তারা এত সম্মানিত তো প্রশ্ন মনে হয় শেষ হ্যাঁ। হ্যাঁ। এখন বর্তমান সময়ের মধ্যে কি এরকম কোন মর্যাদা আছে কিনা আমি একটা বই পড়ছি যদি এরকম কেউ হয় যে এরকম ওরা এমন ভেবে কোনো কাজ করছে যে যার কারণে সে মর্যাদাশীল হয়েছে কিন্তু যদিও মর্যাদাশীল হয়েছে কিন্তু বদলতের মতো কি মর্যাদাশীল হবে এরপরে এর কারণে যেমন এমন ব্যক্তি ভালো একটা কাজ এমন একটা কাজ করছে খুব উন্নত উন্নত মানের এর পরবর্তী দেখা গেল সে কি করছে মূর্তির সামনে দাঁড়াইতেছে বা মাদার সামনে যারা মাধ্যমে দাঁড়া রয়েছে বা শহীদ দিনের সামনে যারা দাঁড়া রয়েছে এর জন্য কি তার একজন ধর্তব্য হবে কিনা বদরি সাহাবাদের ব্যাপারে আল্লাহ বিশেষভাবে যেহেতু ঘোষণা দিয়েছেন এবং তাদের ব্যাপারে বলেছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আর কারো ব্যাপারে এইভাবে ঘোষণা দেননি এই জন্য তাদের মতো হওয়ার তুলনা করার আর সুযোগ নাই হ্যাঁ মর্যাদা পেতে পারে অনেকেই কিন্তু তাদের মতো নয় মূর্তির সামনে দাঁড়ালে তো সেটা শীত করলো সরাসরি শীত সে যত উত্তম কাজই করুক সে শীতকে লিপ্ত হয়ে গেল হ্যাঁ, যে শীতকে সাথে লিপ্ত হয়ে গেল তখন তো আর তার মর্যাদা থাকে না আর বদরি সাহাবারা কখনো মূর্তি করেনি এখন বর্তমান সমাজ তো বর্তমান সময় তো বদরি সাহাবা কি সাধারণ সাহাবাদের মর্যাদাও যেমন ছিল সেই মর্যাদা ওটা কি এখন হবে সুবাহ আল্লাহ আলহামদিকা সাহাদ আল্লাহ ইলাহ